নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জাপে যে জন সে তো দো জাহানের ধ্বনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জাপে যে জন সে তো দো জাহানের ধ্বনি নবী মোর পরশমণি সে নামে মধু সে নামে জাদু রাখা সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মজুনু হইল সে নামে মজুনু হইল মলায় আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সে তো দো জাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর নূরে খোদা তাতরে সকল পয়দা আদমের কলবেতে তারি নূরে রসনী নবী মোর নূরে খোদা তাতরে সকল পয়দা আদমের কলবেতে তারি নূরে রসনী ও নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে আকুল হয়ে ও নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণে নবী মোর পরশ মনে নবী মোর সোনার খনে নবী নাম জপে যে জন সে তো দো জাহানের ধনে নবী মোর পরশ মনে চাঁদ সুরুজ গ্রহ তারা তার নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবি তো এই ধরনে চান সুরজ গ্রহ তারা তার নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবি তো এই ধরনে নিদানে আখে রাতে তারাইতে পুলিশ রাতে নিদানে আখে রাতে তারাইতে পুলিশেরাতে রাতে কান্দারি হইয়া নবী কান্দারি হইয়া নবী পার করিবে সে তরণে নবী মোর পরশমনে নবী মোর সোনার খুনে নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনে নবী মোর পরশমনে সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মজনু হইল সে নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি নবী মোর পরশুমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সে তো জাহানের ধনী নবী মোর পারস মনে